খারিজা ইবনু জায়দ ইবনু সাবিত রদিল্লাহ তাল্লাহ্ন বলেন উম্মুল আলা রদিল্লাহ তাল্লাহ্ন নাম নিয়ে এক আনসারি মহিলা নব্বী সাল্লাহ আলাইসাল্লামের হাতে বায়াত করেন তিনি বর্ণনা করেন যখন মুহাজিরদের বাসস্থানের ব্যাপারে আনসারদের মধ্যে লটারি হয় তখন উসমান ইবনু মাজুনের বসবাস আমাদের অংশে পড়ল উম্মুল আল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহা বলেন এরপর তিনি আমাদের এখানে এসে অসুস্থ হয়ে পড়েন আমি তার সেবা শুশ্রূষা করলাম কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়ে গেল আমরা কাফনের কাপড় পরিয়ে দিলাম তারপর নাবী সাল্লাহ সাল্লাম আমাদের এখানে আসলেন ওই সময় আমি উসমান রাজিল্লাহ তাল্লাহকে লক্ষ্য করে বলছিলাম হে আবু সাহিব তোমার উপর আল্লাহ রহমত হোক তোমার সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ নিশ্চয়ই তোমাকে সম্মানিত করেছেন তখন নাবী সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেমন করে জানলে যে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আমি বললাম আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক হে আল্লাহ রসুল আমি তো জানি না তবে কাকে আল্লাহ সম্মানিত করবেন নাবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহর শপথ উসমানের মৃত্যু হয়ে গেছে আল্লাহর কসম আমি তার সম্পর্কে কল্যাণের আশা পোষণ করছি আল্লাহর কসম আমি আল্লাহ রসুল হওয়া সত্ত্বেও জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন উম্মুল আল্লাহ রাজিয়াল্লাহ তাল্লাহা বলেন আল্লাহর শপথ আমি কথা শোনার পর আর কাউকে পুত পবিত্র বলবো না উম্মুল আল্লাহ আল্লাহ তাল্লাহা বলেন নবী সাল্লাহ সাল্লামের এ কথা আমাকে চিন্তিত করল এরপর আমি স্বপ্নে দেখতে পেলাম যে উসমান ইবনু মাজুন আল্লাহ তাল্লাহ এর জন্য একটি নহর জারি রয়েছে আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট গিয়ে আমার স্বপ্নটি বললে তিনি বললেন এ হচ্ছে তার সৎ আমল